প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন শাহানি মদিনার সপ্তম অ্যালবামের মনমাতানো সব ইসলামী সঙ্গীত অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাসুম বিল্লা মহাজির মুজামিল ইবনে মুসলিম নাজমুল হাসান ও কিশোর শিল্পী ফোয়াদ আল মাহাদি অ্যালবামটির প্রযোজনা ও পরিবেশনায় ছিল শাহানে মদিনা অ্যালবামটির পরিচালনায় ছিলেন কাউসার বিন হোসাইন কথা ও সুর কবি রবিউল ইসলাম মুজামিল ইবনে মুসলিম শেখ ফরিদ আব্দুল কাদির বিপ্লবী ও মাসুম বিল্লা মহাজির কৃতজ্ঞতায় মাওলানা আব্দুল জব্বার সাহেব ইমাম ও খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ কাঁঠালবাগান ঢাকা হাফেজ মাওলানা কারি মফিজুর রহমান সাহেব ইমাম ও খতিব হাজি আব্দুল কাদের এসি মসজিদ কমপ্লেক্স পূর্ব শান্তিবাগ ঢাকা অ্যাডভোকেট আশরাফুজ্জামান সাহেব chairman ideal lawyers Bangladesh supreme court মাওলানা কামাল উদ্দিন সাহেব প্রিন্সিপাল জান্নাতুল নাইম মহিলা মাদ্রাসা খিলগাঁও ঢাকা মোহাম্মদ ওমর ফারুক সভাপতি বাগমারা দারুদ তাহজিব মহিলা মাদ্রাসা দিক নির্দেশনায় মোহাম্মদ আজিজুর রহমান হেলাল মাওলানা এনামুল হক মুসা হাফেজ শামসুল আলম সাহেব মুফতি লোকমান আশরাফি মাওলানা ইমরান আশরাফি উপস্থাপনায় ছিলাম আমি রাইসুল ইসলাম রনি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ